বলে রে ফুল কোথা পেলিয়ে সুরভি রূপে অতু যারি রূপে উজালা দুনিয়া কহি গুল দিল সেই মোরের উপর এ খুশবু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ওরে কোকিলকে তোরে দিল রে মধুর কোথা পেলি পাপিয়া এই কণ্ঠ মধুর ওরে কোকিলকে তোরে দিল সুর কোথা পেলি পাপিয়া এই কণ্ঠ মধুর কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গাফুর কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গাফুর তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ওরে রবি শশী ওরে গ্রহ তারা কোথা পেলে রশি জ্যোতি ধারা কহে আমরা তাহারি রূপের সারা কহে আমরা তাহারি রূপের সারা মুসাবে হুসু হলো হেরে যে খুবেরু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু যারে আউলিয়া আম্বিয়া ধানে না পায় মাখলুক জাহারি মহিমা গায় যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায় কুল মাখলুক জাহারি মহিমা গায় যেই নাম নিয়ে এসেছি এই দুনিয়ায় যেই নাম নিয়ে এসেছি এই দুনিয়ায় সে নাম নিতে নিতে মরি এই আরজু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ওরে কোকিলকে তোরে দিল বিশু কোথা পেলি পাপিয়াই কণ্ঠ মধুর ওরে কোকিলকে তুরে দিল বেশুর কোথা পেলি পাপিয়াই কণ্ঠ মধুর কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গফুর কহে কোকিল ও পাপিয়া আল্লাহ গফুর তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু